গৌরীয় মঠের এক একজন সদস্য যারা বাস্তব গৌরীয় মঠের বলে দাবি করেন তাদেরকে এই জড় সংসারের বদ্ধজীবের মঙ্গলের জন্য গ্যালন গ্যালন রক্ত ব্যয় করার জন্য প্রস্তুত থাকবেন তবে আপনারা গৌরীয় মঠের বলে মানা যাবে শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপাত জানিয়েছেন গৌরীয় মঠের বড় কঠিন দায়িত্ব পড়েছে গৌরীয় মঠের দায়িত্বটা বড় কঠিন সেটা কী না এই সমাজের লোক যে সমস্ত বেপথে চলে যাচ্ছেন যারা গড্ডালিকা প্রবাহ সব প্রবাহিত হচ্ছে এই সমাজের সমস্ত জনগণ যারা আছেন যারা বেপথে চলে যাচ্ছেন তাদেরকে জোর করে টেনে এনে তাদেরকে অকৈত্যব সত্য কথা বলবার যে দায়িত্ব গৌরী মঠের পড়েছে তাতে জগতের অনেক ব্যক্তি গৌরী মঠের এই ক্রিয়াকর্মকে পছন্দ করছেন না গৌরী মঠের ক্রিয়াকর্মকে কারা পছন্দ করেন যারা অপ্রাকৃত রাজ্যের অনুসন্ধান চান যাদের মাথায় যথেষ্ট বুদ্ধি আছে যাদের হৃদয়েতে এরকম একটা বিচার উত্থাপিত হয়েছে যেই মাত্র দুদিনের জীবন তারপরে আমাদের দেহ ছাড়তে হবে তারপরে কি করব আমাদের মঙ্গলের রাস্তা কি এরকম ধরনের এনকোয়ারি ইন্টারোগেশন যাদের হৃদয়েতে উত্থিত হয়েছে তারা গৌরী আমঠের ক্রিয়াকর্মের বিরুদ্ধে যাবেন না বাদ বাকি যারা আছেন তারা গৌরীয় মঠের এই ক্রিয়াকর্মকে অবশ্যই পছন্দ করবেন না জগতে শ্রেয় এবং প্রেয় যে দুটো কথা এটা আপনারা অনেকেই শুনেছেন শ্রেয় রাস্তায় কেউ যেতে চান না প্রেয় মানে যেটা আমার ভালো লাগে আমি সে অনুপাতে ব্যবিচার করব ইচ্ছা মতো চলব বাস্তবিক পক্ষে আমাদের নিয়ন্ত্রা যদি না থাকে তাতে প্রতি পদে পদে আমরা পথভ্রষ্ট হব আমাদের যদি নিয়ন্ত্রণের ব্যক্তি না থাকেন আমাদের যদি গার্জেন না থাকেন প্রতি পদে পদে আমরা ভ্রান্ত পথে পরিচালিত হব আমাদেরকে আমরা রক্ষা করতে পারব না শিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন যখন আমরা আমাদের নিয়ন্ত্রা গুরুবর্গকে হারিয়ে ফেলব বা যখন আমাদের সামনে যথেষ্ট কৃপা থাকবে না আমরা তাকে লাভ করিনি গুরু বৈষ্ণবকে সেই সময় আমাদের ভ্রান্ত পথে চলার যথেষ্ট সম্ভাবনা আছে জগতে আপনারা শুনেছেন অনেকেই জানেন স্বার্থপরতা নিঃস্বার্থপরতা ইত্যাদি শব্দ শুনেছেন অনেকেই জানেন স্বার্থপরতা এই শব্দটা শুনলে আপনাদের হৃদয়তে বড় কষ্ট হয় বড় স্বার্থপর এই স্বার্থপর এই শব্দের যদি বাস্তবিক ব্যাখ্যা হয় তাহলে আপনারা অবাক হয়ে যাবেন এই জগতে যে সমস্ত ব্যাখ্যাগুলো নিয়ে আপনারা ব্যস্ত থাকেন তার বাইরে যে বাস্তবিক এক ব্যাখ্যা আছে সেটার খবর কেউ রাখতে চান না জগতের লোক অবিদ্যা ত্রুড়ি বৃত্তি অবলম্বন করে যে সমস্ত বিবে বিচার বিবেচনা করেন সেগুলোতে চার প্রকার ভ্রম প্রমাদ বিপ্রলিপসা কর্ণাপটব এগুলো ইন্দ্রিয়গণের দোষ নিজের চিত্তবৃত্তির নানা রকম অসুবিধে পিউরিফিকেশন নাই পবিত্রতা নাই বিভিন্ন কারণে চার ধরনের দোষ এগুলো স্পর্শ করে থাকে কাজেই বদ্ধজীবের যে কোনো কনসেপশন যে কোনো মন্তব্য যে কোনো বিবেচনা যে কোনো সিদ্ধান্ত এগুলো সমস্তই ভুল ওরা বলেন সিদ্ধান্ত আবার এই কথা বলতে গিয়ে বোধ সিদ্ধান্ত কাকে বলে তারও ব্যাখ্যা অনেক সময় করা হয়েছিল সিদ্ধান্ত হলো সেই অপ্রাকৃত রাজ্যের সেবা বৈশিষ্ট্য বিষয়েতে কোনো রকম পরিবর্তন যেখানে সম্ভব নয় অপ্রাকৃত রাজ্যের সেবা বৈশিষ্ট্য এবং বিভিন্ন কারণে যেসব বিচারগুলো উত্থাপিত হয় সেগুলো শাস্ত্রের অনুমোদন সাপেক্ষ এবং মহাজন যারা আছেন তাদের শ্রীমুখ থেকে যখন নির্গত হয় তখন তো সেটা স্ট্যাম্প লেগে যায় আর কোনো চিন্তা নেই গৌরকিশোর দাস বাবাজি মহারাজ আদি তারা শাস্ত্রের বড় বড় কথা বলতেন না কিন্তু সরলভাবে এমন কিছু কথা বলতেন যেগুলো আপনাদের কাছে সন্দেহের উদ্রেক করবে কিন্তু বাস্তবিক পক্ষে তিনি যে কথাগুলো বলেছেন সমস্ত কিছু স্বাস্থ্যের অনুমোদিত স্বাস্থ্যের বহির্ভূত কোনো কথা নয় সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস ইহা হইতে কৃষ্ণে লাগে সুদীর মানুষ ইত্যাদি কথা শুনেছেন বাস্তবিক সিদ্ধান্ত তার হৃদয়েই প্রকটিত হয় যিনি বাস্তবিক পক্ষে গুরু বৈষ্ণবের গুরু পরম্পরায় বাস্তবিক পক্ষে কৃপা লাভ করেছেন পরিপূর্ণ কৃপা বাস্তবিক বললেন কেন এই কথাটা আমি বলিনি পরম্পরা সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে বিশ্বনাথ চক্রবর্তীবাদ এবং বলদেব বিদ্যাভূষণ বিশেষ করে জানিয়েছেন যে সেই পরম্পরার আমরা মর্যাদা দেব যে পরম্পরার মধ্যে কোনো রকম ইম্পিউরিটি নাই যে পরম্পরার মধ্যে কোনোরকমভাবে অশুদ্ধতা স্পর্শ করে নাই এ কথাটা বিশেষভাবে বলদেব বিদ্যাভূষণ জানিয়েছেন এটার অর্থ যদি আপনারা খুঁজতে চান তাহলে আমাকে গুরুতত্ত্বের ওপর সাত দিন কম করে কথা বলতে হবে তবে আপনাদের একটু অনুভবের বিষয় হবে সেখানে বিশ্বনাথ চক্র অতিপাত তার আনুগত্যে বলদেব বিদ্যাবসন বলতে চেয়েছেন পারম্পর্যক্রমে যে অপ্রাকৃত কৃপা আপনাদের কাছে নেমে আসছে সেই কৃপা যদি দেখা যায় মধ্যিখানে এমন একটা স্তর এসে গেল যেখানে সেই গুরু পরম্পরার যে কৃপাটা তার মাধ্যমে প্রবাহিত হচ্ছে না সেক্ষেত্রে সেই অবস্থাটার জন্যই সে বলদেব বিদ্যাভূষণ পরিষ্কার জানিয়েছেন অশুদ্ধ স্পর্শে অশুদ্ধ স্পর্শ যেন না থাকে সেখানে যেন কেন কোনো রকম ইম্পিউরিটি না থাকে গুরুপাদ পদ্মের থেকে আমি যদি কৃপা পেয়ে থাকি তাহলে গিরিপাদ পদ্মের সম্পূর্ণ সিদ্ধান্ত আমার হৃদয়তে অবশ্যই উদ্ভাসিত হবে আর সেই সিদ্ধান্ত প্রভুপাদের সিদ্ধান্তের বাইরে হবে না এরকমভাবে দেখা যায় কৃষ্ণ হইতে চতুর্মুখ হয় কৃষ্ণ সেবনমুখ ইত্যাদি বলে যখন গুরু পারম্পর্য করে আমাদের কাছে আসে সেখানে কোনো অশুদ্ধ স্পর্শী অশুদ্ধ স্পর্শ সেখানে থাকা যাবে না যদি যায় সেখানে গুরু পরম্পরা বিঘ্নিত হয় এই ইঙ্গিতটাই বড়দেব বিদ্যাভূষণ জিয়েছেন সেক্ষেত্রে সেই গুরু পরম্পরার কানেকশান কোথা দিয়ে ঘুরে যাচ্ছে সেটা দেখতে হবে বিচার এগুলো সাম্প্রদায়িক গুরু পরম্পরার বিচার সম্বন্ধে সাত আট সাত সাত বছর আগে সম্প্রদায়ের মাধ্যগৌরীয় সম্প্রদায় কি গুরু পরম্পরা নাই ইত্যাদি এইসব মাধ্যগৌরী ইত্যাদি বই বেরিয়ে গেছে অনেক চেষ্টা করা হয়েছে ওগুলো আবার ইচ্ছা আছে ওটা যদি আরও বিশুদ্ধভাবে অনেক কিছু যোগ করে বের করা যায় এক বিশুদ্ধ গুরু বৈষ্ণবের লক্ষণ হলো তারা নিজের জীবন বিপন্ন করে অপ্রাকৃত জগতের সত্য কথা আপনাদের কাছে জানাবেন লোক প্রতিষ্ঠা বিভিন্ন কারণে আমার পপুলারিটি কমে যাবে আমাকে বেশি লোক জয় দেবে না আমাকে লোকে প্রণামী কম দেবে এই কারণে তারা সত্যকে গোপন করে যাবেন তাকে বলা হয়েছে বেশা বেশা যেমন স্বাস্থ্যকাররা বলছেন যেমন বেশা সুন্দর কাপড় চোপড় পরে লোককে আকর্ষণ করার চেষ্টা করে সেরকম কোনো ব্যক্তি তিনি সাধুবেশ গ্রহণ করে যদি জড়জগৎকে বঞ্চনা করার চেষ্টা করছেন বিভিন্ন বেশভূষা মিষ্টি বাক্যের দ্বারা তাদেরকে মোহন করে তাদের থেকে কিছু স্বার্থ উদ্ধারের চেষ্টা করছেন তাদের বলা হয় বেশাবৃত্তি তার এই মিষ্টি গান আমরা শুনতে চাই না আমরা ভাষণ শুনতে চাই না আমরা ভাষণ শোনার জন্য আসিনি আমরা জানতে চাই গুরু পারম্পর্য ক্রমে ভজন বলে কোনো একটা সাধুর মধ্যে কি কৃপা সঞ্চারিত হয়েছে তার দ্বারা আমার কি লাভ হবে সেই বিচারটা নিয়ে আমি এই হরিকথা শুনতে এসছি এখানে আমি আশা করব না কোন একটা এনজয়মেন্ট হবে যেমন বিভিন্ন আর্টিস্টরা মনোরঞ্জনের ব্যবস্থা করে আমি সে ধরনের মনোরঞ্জনের ব্যবস্থা করি না এ ধরনের আদেশ আমার উপর নাই সমস্ত গুরুবর্গর আদেশ আছে যে যে কথাগুলো জগতের লোক আপাত দৃষ্টিতে পছন্দ করবে না অথচ যে কথাগুলো না বললে পরে না গ্রহণ করলে পরে তাদের কোনোদিনই মঙ্গলের রাস্তা খুলবে না সেইগুলো অকৈত্য সত্য কথা আপনাদের কাছে এই ভাগবত কথার মাধ্যমে পরিবেশন করার চেষ্টা হবে এবং তাও সেটা গৌড়ীয় সিদ্ধান্তের আলোকে গৌড়ীয় দর্শনে চৈতন্য মহাপ্রভুর যে বিচার সেটাকে সম্মুখে রেখে তবে এই কথা আলোচনা করলে তবে আমাদের গৌড়ীয় জগতের যে বাণী বৈভব সেই বাণী বৈভব পুষ্ট হবে এবং বাণী বৈভব সংরক্ষিত হবে এই বাণী বৈভবকে সংরক্ষণ করার জন্যই এক এক আচার্য এক এক মঠের ইনচার্জ তাদের দায়িত্ব পড়েছে তাদের খাওয়া দাওয়া আর ভান্ডারা করা বিভিন্ন শুয়ে থাকার জন্য তাদের এই মঠ করা হয়নি তাদের এইটা দায়িত্ব পড়েছে তারা না পালন করতে পারলে হয়তো দেখা যাবে নরকেও চলে যেতে পারেন এ কথা পৌপা জানিয়েছেন যে কর্তব্য গুরু বৈষ্ণব আমাদের উপর দিয়েছেন সেই কর্তব্য যদি নিজের স্বার্থের জন্য সেই কর্তব্য কর্মের থেকে বিমুখ হয়ে যায় তাহলে আমাকে পানিশমেন্ট পেতে হবে বিপুল পরিমাণে যে কথাটা বলতে গিয়ে আমি এই কথাগুলো বললাম সেখানে হলো আপনারা শুনেছেন সেটা হচ্ছে স্বার্থপরতা নিঃস্বার্থপরতা দুটো শব্দ শুনেছেন স্বার্থপরতা শুনলেই আপনাদের হৃদয়েতে দুঃখ হয় আপনারা বলেন এই ব্যক্তিগুলো বড় স্বার্থপর নিজের স্বার্থকে উদ্ধার করছে কিন্তু বাস্তবিক পক্ষে স্বার্থকতার যদি স্বার্থ এই যে স্বার্থপরতা কথার ব্যাখ্যা হয় তাহলে সেখানে স্ব অর্থপরতা স মানে আত্মাকে ডিনট করছে স স্ব অর্থপরতা স্বার্থপরতা এরকম যদি ব্যাখ্যা আপনারা বোঝেন বাস্তবিক পক্ষে অপ্রাকৃত সরস্বতীর কৃপাতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের কৃপাতে এই অর্থ যদি আপনারা বাস্তবিক বুঝতে পারেন তাহলে দেখবেন স্ব অর্থ মানে হচ্ছে আমি যে আত্মা বাস্তবিক আত্মদর্শন যদি হয় তাহলে স্ব অর্থ তার যে অর্থটা অর্থাৎ ভগবত প্রীতি অনুসন্ধানী জীবের লক্ষ্য হয়ে যায় আর জড়জগতের এটার ব্যাখ্যা যদি হয় সেখানে বলে স্বার্থপরথা অর্থাৎ নিজেকে এই জড় দেহটাকে যারা আমি বলে মনে করছেন তাদের যে জড় মন এবং বুদ্ধি এবং শরীর সংক্রান্ত কোনো ডিসঅ্যাডভান্টেজ কোনো অসুবিধে দেখা দিলেই বলে এই লোকটা আমার অসুবিধে করেছে বড় স্বার্থপর জড় শরীর জড় মন জড় বুদ্ধি এই সংক্রান্ত সমস্ত বিষয়ের ওপর যে ফ্যাসিলিটিগুলো যে সুবিধেগুলোর অন্বেষণ করার জন্য আপনি যে জীবনযাপন করছেন এর যদি কেউ বিঘ্ন বিঘ্ন সৃষ্টি করে সেক্ষেত্রে আপনি অত্যন্ত অসন্তুষ্ট হয়ে যায় লোকটা স্বার্থপর আমি তার জন্য কত করেছি এই স্বার্থপরতা এবং নিঃস্বার্থপরতা এই শব্দটা শুনলে আপনাদের বড় আনন্দ হয় বলে বাহ নিঃস্বার্থপর দেখেছো অমুক আশ্রম অমুক সোসাইটি কত নিঃস্বার্থপর সেবা করছে তারা বন্যার সময়তে কত কাপড় চোপড় দিচ্ছে লোককে খাওয়া দাওয়া বিলোচ্ছে বিভিন্ন রকম তারা সেবা করছে নিঃস্বার্থপর সেবা করো ওষুধ বিতরণ করছে তারা কত হসপিটাল খুলে রেখেছে দেখো কত নিঃস্বার্থপর সেবা গৌরীয়মঠ কী করেছে গৌরীয়মঠের কোনো অবদান আছে নাকি গৌরীয়মঠ কী করে গৌরীয়মঠ তো খায় দায় আর ঘুমায় গৌরীয়মঠে তো কোনো কাজ নেই আর আঁচল পেতে ভিক্ষা বেগে বেড়ায় মূর্খের দল তারা জানে না গৌরীয় মঠের অবদান কি এটা শুনতে গেলে আপনাদের কন্টিনিউয়াসলি আপনাদের এই ব্যাপারে শ্রবণ করতে হবে গৌরীয় মঠ কী গৌরীয় মঠ কাকে বলে গৌরী মঠের বৈশিষ্ট্য কি গৌরীয় মঠে কারা থাকে কিছু বেশ আমি গ্রহণ করলে আমার গৌরী মঠের স্থান হয় না আমি বেশ গ্রহণ করলেও নরকে থাকতে পারি সেসব বিচারগুলো বাস্তব বিচার বাস্তবিক পক্ষে যারা গৌরীয় মঠে থাকেন তাদের লক্ষণ আছে সমস্ত কিছু এগুলো পরে শুনবেন আপনারা যদি সময় হয় মাসকালব্যাপী চর্চার ইচ্ছা আছে ভগবানের ইচ্ছা ভগবান যা করাবেন তাই হবে এর বাইরে কোনো কিছু হওয়া সম্ভব নয় নিঃস্বার্থপর সেবার যে ডেফিনেশন আপনারা এতদিন জেনে এসছেন আপনারা বোকা আপনারা জানেন না এই যে নিঃস্বার্থপরতার যে ব্যানার লটকে দিয়েছে বাজারে নিঃস্বার্থপর সেবার যে ব্যানার বাজারে দেয়া আছে এই ব্যানারটার পেছন দিকে এই পর্দার পেছন দিকে কত স্বার্থপরতার তাণ্ডব নৃত্য চলছে এটা আপনাদের মতো বোকা লোক জানতে পারে না যারা আত্মবিদ তারা এসব দেখে হাসেন সমাজের লোক কোন দিকে যাচ্ছে কি করে কাকে বাঁচাবো কেউ তো আসবে না কেউ তো শুনবে না আবার বলবার সময় বলবে কৃপা করবেন কৃপার বর্ষা হচ্ছে মূর্খের দল কৃপা নিতে পারে না আবার কৃপা করবেন কৃপা কাকে বলে কৃপা কাকে বলে সাহেবরা ফরেনার যারা আছেন তাদের অনেকেই এ প্রশ্নটা করত গুরুপাদ পদ্মের সামনে আস্ত প্রকটকালীন অবস্থায় আবার তারা প্রশ্ন করত মহারাজ আমরা কি করে কৃপা পাব আমরা তো ধামে রয়েছি কিন্তু কৃপা তো পাচ্ছি না শক্তি পাচ্ছি না তো আমি কৃপার ডেফিনেশন কি বলবো তাদের আমি তাদেরকে আলোচনা প্রসঙ্গে বললাম দেখো ধাম কৃপা ধামের কৃপা আছে নামের কৃপা আছে সাধু দর্শনের কৃপা আছে মহাপ্রসাদের কৃপা আছে হরিনাম কীর্তন করছো হরিকথা শুনছো সব কৃপা আছে আমি তাদেরকে তারা সরল তাদের কি বলবো এই কথা বলতে গিয়ে দেখি বলতে হয় তাদের যে দেখো যেমন বৃষ্টি যেমন ওপর থেকে পড়ে কৃপা তোমাদের ওপর সর্বদা পড়ছে তোমাদের পাত্রতা নাই পাত্রতা মানে যে পাত্রতে তোমরা কৃপাটা ধরবে সে পাত্র নাই বলে আর তোমরা এত দরিদ্র হয়ে পড়ে রয়েছ আর যদিও বা কেউ বলেন আমার পাত্র আছে তাহলে দেখা যাবে সেই পাত্রটা ফুটো পাত্র পাত্র আছে পাত্রতে বলছে কৃপা দিন পাত্র কৃপা নিল কি নিয়ে ওই ফুটো দিয়ে বেরিয়ে গেল উনি হচ্ছেন ছিল ভক্তি বেদান্ত বামন গোস্বী মহারাজের কৃপা পাত্র হ্যাঁ ঠিকই কৃপা পাত্র তো বাদে কিন্তু ফুটো পাত্র ফুটো দিয়ে কৃপা বেরিয়ে গেছে তাতে বামন গোস্বী মহারাজকে কিছু বলা যাবে না তিনি কৃপা করেছিলেন আমার দুর্ভাগ্য আমি কৃপা নিতে পারিনি সেই জন্য প্রধানন্দ সরস্বতীবাদ যে সমস্ত আলোচনা করছেন পাত্রা পাত্র বিচার আনাম ন কুরুতে ন সপরম বিখ্যাতে ইত্যাদি শ্লোকের কোনো সময় আলোচনা হবে মাসকালব্যাপী আলোচনায় পাত্রাপাত্র বিচার সর্বকালেই রয়েছে কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুর বদান্য অবতারেতে আমরা কিছু ব্যতিক্রম দেখেছি সেখানে অপাত্রকেও তিনি কৃপাদান করেছেন প্রকটকালে এ নিয়ে অনেক সংশয় সাধু মহলে এমন সব কন্ট্রাডিক্টরি কথা চলে কেউ কেউ বলেন না ভজিতে দেয় প্রেমধন ইত্যাদি কথা বলছে তাহলে ভজন করতে লাগবে না ওই তো বলেছেন কৃপা দেয় এইসব সিদ্ধান্তের মানে কি এগুলো অনুভব করতে পারবে না এই সব সিদ্ধান্তের মানে কি না বুঝিতে দেয় প্রেমধন আবার ওই নরোত্তম ঠাকুর অন্য জায়গায় লিখছেন যে ভজন করবার কথা সুন্দরভাবে কীর্তনেতে আছে এইগুলো ওর কন্ট্রাডিক্টরি শ্লোক এর মানেটা যারা কৃপা পাননি তারা অনুভব করতে পারেন আমার অজ্ঞায় গুরু হইয়া তার ওই দে ওই তো বলে দিয়েছে তা আমিও গুরু হব তা হ যা হর এরা অনুভব করতে পারে না এইসব কথাগুলোর মানে কি চৈতন্য মহাপ্রভু যে বলেছেন এর অ্যাকচুয়াল মানেটা কি এইসব অর্থগুলোকে অনুভব করতে পারেন না নিঃস্বার্থপরতার সেবার আমি বললাম যে ব্যানার রয়েছে যে পর্দা রয়েছে তার পেছন দিকে যে স্বার্থপরতার তাণ্ডব নৃত্য চলছে সেটা যাকে আপনি তথাকথিত স্বার্থপর বলেন আপনি যদি ওই বিচারগুলো দেখবেন এর যে স্বার্থপরতা আপনাকে কিছু মনে হবে না বলে ও অনেক বেশি অনেক বেশি এর পেছনে গোপনে করছে নিঃস্বার্থপর সেবার নামে কিন্তু এ দুটোর বাইরে আরেকটা কথা গৌরী গগনে আছে ভাগবতের সিদ্ধান্তে সেটা হচ্ছে স্বার্থপরতা নিঃস্বার্থপরতা তারপরের কথা হলো পরার্থপরতা পরার্থপরতা স্বার্থপরতা নিঃস্বার্থপরতা তারপরে একটা বিষয় আছে সেটাকে বলে পরার্থপরতা এই পরার্থপরতার মানে কি যে নিজের জীবন বিপন্ন করে অপরের অপরের মঙ্গল করব। সাধু তাকে বলে নিজের নিজের জীবন যে বিপন্ন করে পরের জীবন বাঁচাবার জন্য ছুটে যান জীবন দিয়ে দেন যা আছে ধন দৌলত অর্থ করি প্রতিষ্ঠা প্রতিপত্তি যা আছে একজন সৎশিষ্য কখনোই সেগুলো ডাকাতের মতো গুরুদেবের পাওনা জিনিসগুলো মাঝপথে লুট করেন না তারা অর্থ দেখে প্রলোভিত হন না অর্থ দেখে তারা কখনোই প্রলোভন পান না তাদেরকে এই চোদ্দ ভবনের এমন কোনো বস্তু নাই তাদেরকে প্রলোভন দেখাতে পারে এক বৈষ্ণবের লক্ষণ হলো এই তার অনেক ব্যাপার আছে এগুলো আমি আলোচনায় যাচ্ছি না মূল বিষয়ে আসব এই পরার্থপরতাকে আপনাদের কাছে অনুভব করাবার জন্য এই প্রহ্লাদ মহারাজের যে শ্লোকের অবতারণা করলাম যেটা তোলা হলো সেটা হচ্ছে কি প্রহ্লাদ মহারাজ শ্রী নৃসিংহদেবের কাছে এই প্রার্থনা করছেন প্রার্থনা করে কি বলছেন যেটা দিয়ে শুরু করা হলো প্রায়েণ দেবমুনয় সবিমুক্তি কামা মৌনম চরন্তি বিজনীন পরার্থ নিষ্ঠা নৈতান বিহায় কৃপনা বিমোক্ষ এক নান্যম তদস্ব শরণম ভ্রমতো নুপসে প্রায়েণ দেব মুনয়ো সবিমুক্তি কামা মৌনম চরন্তি বিজনে পাথ নিষ্ঠা বলছে প্রায় দেখা যায় সাধুরা নিজের মঙ্গল কামনায় নির্জন জায়গায় চলে যান সংসারের কোনো লোক যেন আমাদের বিরক্ত না করে সংসারের লোক আমাদের যেন বিরক্ত না করে এই জন্য তারা নির্জন জায়গায় চলে যান সেখানে গিয়ে তারা ভজনের প্রয়াস করেন এই সম্বন্ধে অনেক কথা বলা দরকার প্রহ্লাদ মহারাজ সেখানে বলছেন হে প্রভু হে নৃসিংহদেব আমি এতটা স্বার্থপর নই আমি জগতের লোককে অমঙ্গলে তারা ডুবে রয়েছে তাদেরকে ওই অবস্থা ফেলে রেখে খালি নিজের মঙ্গলের প্রচেষ্টা করব খালি নিজের মঙ্গলের প্রচেষ্টা করব এই ধরনের বিচার আমার নয় এই যে অসুর বালকগুলো সম্মুখে রয়েছে প্রভু আপনি বলুন আপনি কৃপা না করলে এরা কোথায় যাবে আপনি যদি কৃপা না করেন এই অসুর বালকগুলো কোথাও তো অসুর এরা তো রজতম গুণেতে অভিভূত রয়েছে আপনাকে তো কৃপা করতে হবে আর যদি বলেন তোমাকে কৃপা করবো অর্থাৎ আমাকে প্রহ্লাদ মহারাজ বলছেন যদি মনে করেন আমাকে কৃপা করবেন তাহলে আমি কৃপা নিয়ে কি করব আপনি এদের কৃপা করুন আমাকে তো আপনার ভক্ত নারদজি নারদজি মহারাজ আমাকে কৃপা করেছেন আপনার ভক্তের কৃপা মানেই হলো আপনার কৃপা লাভ সেই জন্য প্রভু দয়া করে আপনি যদি এদের কৃপা করেন তাহলে আপনি আপনার করুণাটা বাস্তব করুণাটা লক্ষ্য করতে পারি সমাজ সমাজের লোক অনুভব করবে নৃসিংহ ভগবানের কতটা কৃপা সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন অনেকের ধারণা আমরা বোধহয় নির্জনতে চলে গেলে সত্যি ভালো করে থাকব ভালো করে ভজন করতে পারবো কিন্তু বাস্তবিক বিচার তা নয় এই সম্বন্ধে দেখতে পাবেন আপনার আলোচনা প্রসঙ্গে পঞ্চম স্কন্ধেতে সেখানে দেখতে পাবেন প্রিয়ব্রত প্রিয়ব্রত জঙ্গলে চলে গেছে সেখানে তাকে ফেরাবার জন্য তার পিতা মনুজি মহারাজ গেছেন সেখানে মনুজি মহারাজ সেখানে গেছেন তাকে ফিরিয়ে আনবার জন্য সেখানে কি কি আলোচনা হয়েছিল সেগুলো সময় হলে যথাসময়ে আমি আলোচনা করার চেষ্টা করব তিনি জঙ্গলে চলে গেছেন সেখানে গিয়ে তিনি ভজন করছেন আর সেখানে নারদজি মহারাজ তাকে উপদেশ দিচ্ছেন ভজনের উপদেশ দিচ্ছেন এই যে উপদেশ দিচ্ছেন সেখানে ব্রহ্মা ব্রহ্মাজি যিনি হচ্ছেন এই তার হচ্ছে পিতামহ হয় তাকে গিয়ে তাকে গিয়ে বিচার করে বলছেন যে দেখুন আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন মনুজি মহারাজ বলছেন পিতা শ্রীকে আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন কিন্তু আমি আমার দায়িত্ব পালন করেছি এখন আমার বয়স যথেষ্ট হয়েছে আমি এখন বানপ্রস্থ নিয়ে জঙ্গলে যা আমি ভজন করবার জন্য যাব কিন্তু আপনার এই যে নাতি অর্থাৎ এই যে প্রিয়ব্রত এ কোনো মতেই রাজি হচ্ছে না সে রাজি হচ্ছে না যে সিংহাসনে বসবে সে খালি বিচার দেখাচ্ছে এই বিষয় আশয় বড় অশান্তিকর বড় জ্বালাপ্রদ অতএব আমি এইসব করতে পারবো না রাজধানী রাজধানীতে রাজ সিংহাসনে বসবার যে ব্যবস্থা তাতে আমি বুঝতে পারবো না আমার পক্ষে সম্ভব নয় আপনি কৃপা করে আমাকে মুক্তি দিন আমি এসবের মধ্যে থাকবো না বলে তিনি চলে গেছেন জঙ্গলে সেখানে পাহাড়ের উপর তিনি ভজন করছেন নারদজি মহারাজ চিরকালই আচার্য ভক্তিরাজ্যের আচার্য তিনি সেখানে উপদেশ দিচ্ছেন ঠিক সেই সময় নারদজি মহারাজ যখন উপদেশ দিচ্ছেন সেখানে প্রিয়ব্রতকে ফেরাবার জন্য সেখান থেকে ব্রহ্মাজিকে নিয়ে কে নাবছেন বলছেন মনুজি মহারাজ তাকে নিয়ে পিতামহ বিশ্ব পিতামহ এই ব্রহ্মাজিকে নিয়ে তার পিতা হয় ব্রহ্মার পুত্র হচ্ছে মনু তাকে নিয়ে যখন ফিরছেন ফিরে যে সমস্ত উপদেশ করেছেন পঞ্চম স্কন্ধ আলোচনায় সেগুলো দেখতে পাবেন আলোচনা প্রসঙ্গে ভয়ম প্রমত্তস্ব বনেশ পিসাত ইত স্বাস্থ্যে সহসট পত্ন্যা জিতেন্দ্রিয় আত্মরতের বুধস্য সংসার বন্ধন কিম্নু করতে অবদ্যাম এই আলোচনাগুলো পঞ্চম স্কন্ধে আলোচনায় বিশেষভাবে হবে এখন কেবল আমি স্পর্শ করে যাচ্ছি সেখানে বলছেন ভয়ম প্রমত্তস্ব বনেশ পিসাত যে প্রমত্ত ব্যক্তি পাগল সে কোনো শাস্ত্রীয় বিচারের ধার ধরে না পাগলের মতো সে নিজের জীবনকে ফ্যানাটিক ওয়েতে উন্মত্তের মতো জীবনযাপন করছে যে সেই ব্যক্তির যে অবস্থাটা সেটা বড় ভয়াবহ যেখানে একটা গাড়ি চলছে সে গাড়িটা ড্রাইভিং করছে একটা ব্যক্তি হঠাৎ ব্রেক ফেল হয়ে গেছে তার মধ্যে কোনো ব্রেক নেই তাহলে সে কন্ডিশনটা কি হবে যে গাড়িতে বসে রয়েছে সে সে গাড়ি চালাচ্ছে পাহাড়ের উপরে অথচ হঠাৎ আবিষ্কার করলো ব্রেক ফেল হয়ে গেছে সেই মোমেন্টে তার কর্তব্যকে সে কি করবে সে তো ঘাবড়ে যাবে আমি তো গিয়ে এখন কী করবো হাই হাইওয়ে হলেও ঘাবড়ে যাবে আর যদি পাহাড়ের উপর হয়তো কথাই নেই সে অবস্থা সে কী করবে সেরকম যার নিজের ওপর নিয়ন্ত্রণ নাই আমি খুব দুঃখী কারণ হলো গীতার শ্রীমদ্ ভাগবত গীতার যে বিচারগুলো এগুলো এখনকার জেনারেশন তারা শুনতে চাইছে না দু চারটা কীর্তন মুখস্থ করছে দু চারটা শ্লোক মুখস্থ করে ফেলছে এবং বাজারে হরিকথা বলতে চলে যাচ্ছে কিন্তু দায়িত্বশীল আচার্য যারা রয়েছেন তাদের এই ধরনের ক্রিয়াকর্ম না করবার জন্য শিল সচ্চিদানন্দ ভক্তিমীন্দ্র ঠাকুর বারবার অনুরোধ করেছেন অযোগ্য ব্যক্তিকে কখনোই দেবেন না বেশ অযোগ্য ব্যক্তির হাতে কখনোই ভাগবত আতি তুলে দেবেন না অযোগ্য ব্যক্তিকে আগে আনুগত্য রেখে তাদেরকে শব্দব্রহ্মে নিষ্ণাত করাবার চেষ্টা করুন আর অ্যাটলিস্ট নিষ্ণাত না হলেও তারা কন্টিনিউয়াস ওই অপ্রাকৃত শব্দব্রহ্মে অনুশীলন করুন অপ্রাকৃত রাজ্যের শব্দব্রহ্মের অনুশীলন করতে করতে তারা যে অনন্তকাল ধরে বাজে কথাগুলো শুনে এসছে বাজে কথাগুলো চর্চা করেছে মুখে ব্যাঙের কথা ব্যাং যেমন বলেন সেই কথাগুলো অভ্যস্ত হয়েছে সেই কথাগুলোকে কাটিয়ে যেমন একটা মেডিসিন যদি হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিক জগতে এই চিকিৎসা আছে সেখানে হ্যানিম্যান বলছেন যদি কোনো ব্যক্তিকে রাইট মেডিসিন না দেয়া হয়ে থাকে কোনো একটা ব্যক্তি চিকিৎসা করতে গিয়ে তার সিমটম বুঝতে পারেননি সিমটম না বুঝতে পেরে সেই ব্যক্তিকে সে রং ট্রিটমেন্ট করেছে তখন যেসব ওষুধগুলো দিয়েছে যদি সে ভালো ডাক্তারের কাছে পৌঁছায় তখন সে সঙ্গে সঙ্গে কি করবে বলে আপনার তো এতদিন রং ট্রিটমেন্ট হয়ে গেছে এ তো আপনার ভয়ঙ্কর ব্যাপার তখন সেই রং ট্রিটমেন্টগুলোকে কাটাবার জন্য সে একটা ওষুধ দেবে বলবে এই ওষুধটাকে খান এই ওষুধটা এতদিন খান খাওয়ার পর আপনার যে রং মেডিসিন অ্যাপ্লাই করা হয়েছে সেই মেডিসিনের যে রিয়াকশনটা এটা কাটিয়ে দিন করে নিউট্রাল অবস্থা আসবে তারপরে you can come to me আমি আপনাকে এবার ট্রিটমেন্ট করব তারপর আপনাকে রাইট ট্রিটমেন্ট করব। ঠিক এক্স্যাক্টলি যে সমস্ত কাঁচা গুরু আছেন যারা নিজের প্রতিষ্ঠার জন্য ভ্রান্ত পথে লোককে চালনা করছেন সমস্ত বৈষ্ণব সমাজটাকে ধ্বংসের পথে পরিচালনা করছেন তাদেরকে ভক্তিবিনোদ ঠাকুর অ্যাপিল করেছেন হাত জোর করে আপনারা যদি এ ব্যাপারে চিন্তা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাবে আমাদের বৈষ্ণব সমাজ সেখানে সিদ্ধান্ত বলে কিছু থাকবে না আচার আচরণ বলে কিছু থাকবে না সবাই ভ্রষ্ট হয়ে যাবে ভ্রান্ত পথে যাবে তারা আপনাকে মানতে চাইছে না কেন চাইছে না আপনার জীবনের কোনো আদর্শ আছে কি না আপনি দেখুন প্রথমে আপনার যদি আচার আদর্শ চরিত্র স্বভাব ঠিক থেকে থাকে আপনাকে কে মানছে না কে মানবে না যদি একশোটার মধ্যে দেখা যায় পঞ্চাশ ভাগ লোক না মানে অনেক লোক মানতে বাধ্য হবে কিন্তু যার আচার আদর্শ আছে যিনি বাস্তব সাধু তাকে কেউ মানবে না সেটা হতে পারে না এটা হয় না সেখানে আলোচনা প্রসঙ্গে বলা হচ্ছে ঠিক যেমন রং মেডিসিন অ্যাপ্লাই হলে পরে এরকম কাটিয়ে তারপর ট্রিটমেন্ট করতে হয় আমাদের মাথায় বাজ পড়েছে আমরা এখন যখন এক একজন ভক্তের সম্মুখে আসি দেখি সম্পূর্ণ রং ট্রিটমেন্ট হয়ে গেছে একে কি করা যায় অনেক সময় বড় বড় বাঞ্জা বিভিন্ন জায়গায় হরিকতা হয় ভান্ডিন ভাটিন্ডা রোপার চণ্ডীগড় বিভিন্ন জায়গায় জম্বু বিভিন্ন দিল্লি বিভিন্ন জায়গায় হরিকতা হয় সেই সব জায়গায় এমন এমন কোয়েশ্চেন লোকে করে সেখানে রিপোর্টারও থাকে উপস্থিত আশ্চর্য লাগে তারা এই কোশ্চেন কোথা থেকে করে একদিন সেখানে তারা প্রশ্ন করলো মহারাজ এই যে ব্যক্তিগুলো গৌরী মঠে আছে গৌরী মঠের কথাই ধরি যেহেতু আমি গৌরী মঠের বলে পরিচয় দিতে হয় আমাকে আমি জানি না গৌরী মঠের যোগ্য কিনা সেখানে বলছেন তারা বলছেন এই যে ভক্তগুলো রয়েছে এদের যে ট্রিটমেন্ট হচ্ছে তারা আমাকে প্রশ্ন করছেন মহারাজ আমরা তো ভজন করে যাচ্ছি কিন্তু আমাদের ভজন হচ্ছে না আমরা তো শক্তি পাচ্ছি না কি ব্যাপারটা বলুন তো রোজই তো হরিনাম করছি রোজই তো প্রসাদ পাচ্ছি রোজই হরিকথা কীর্তনে বসি কিন্তু আমরা শক্তি পাচ্ছি না এর একটা এক্স্যাক্ট অ্যান্সার দিন অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনো গ্যাঁজাখুড়ি অ্যান্সার চলবে না এক্স্যাক্ট অ্যান্সারটা কী তাদের কি মোটে আসা বৃথা হয়ে গেল তারা নিরাশায় ডুবে যাচ্ছে তাদের আশার আলো দেখাতে হবে সেখানে বলা হলো বাবা তুমি কতটা এডুকেশন লাভ করেছো পড়াশোনা করেছো তুমি কি জানো যে এখন মডার্ন যুগেতে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশনগুলো হয় আমেরিকা সেখান থেকে ট্যালেন্ট মেরিট পরীক্ষার জন্য যেসব ছেলেগুলোগুলো অ্যাপিয়ার করে তার নাম হলো জিআরই e পরীক্ষা সেই জিআরই পরীক্ষায় আমেরিকা কি করে যত ট্যালেন্টেড ছেলে আছে সেগুলোকে তুলে নিয়ে পৃথিবীর সব জায়গা থেকে তুলে নিয়ে নিজের দেশে চলে যায় আমাদের হয়েছে কি কোনো মঠে যদি একটা ভালো ছেলে দেখি কোনো একটা ভালো মহারাজ দেখি সত্যি কথা বলছে তাকে কি করে তাড়িয়ে দেবো ধ্বংস করে দেবো তাকে হরিকথা বলতে ধিক্কার তাদের জীবনে ধিক্কার তারা মরে গেলে ভালো তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই এই কথা বলছেন আমি না ভক্তিবিনোদ ঠাকুর তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই তারা ধ্বংস করছেন সেখানে বলা হচ্ছে এই যে মেরিট রিক্রুট করছেন সেই মেরিট রিক্রুট করার সময় যেসব এক্সামগুলো হয় ঠিক সেই ধরনের দেখবেন বর্তমান এই সমাজে বর্তমানে যে ব্যাংকিং এক্সাম ব্যাংকিং পরীক্ষা সব কিছুতে অনলাইনে অবজেক্টিভ সব কোয়েশ্চেন অ্যান্সার থাকবে কীরকম অবজেক্টিভটা ইয়েস অন্য উত্তর দিতে হবে কি ইয়েস যদি তোমার ঠিক মনে হয় সেই জায়গায় টিক মার্ক দিতে হবে ইয়েস যে জায়গাটা তুমি টিকমার্ক দেবে সেটা যদি রাইট হয় তাহলে তোমাকে এক নম্বর দেওয়া হবে একশোটা কোয়েশ্চেন আছে each question bearing number one মানে ওয়ান নাম্বার এক একশোটা কোয়েশ্চেন আছে প্রত্যেকটা কোয়েশ্চেনের একটা করে নাম্বার দেওয়া আছে যদি তুমি রাইট অ্যান্সার করো তাহলে তোমাকে এক নম্বর দেয়া হবে অ্যাড আর যদি তুমি রং অ্যান্সার করো তাহলে তুমি মাইনাস নম্বর পাবে হয়ে গেল যদি তুমি না জেনে তুমি অ্যান্সার করে দিয়েছো কিন্তু সেটা রং অ্যান্সার তাহলে তোমার কি হবে তুমি যদি যা নাম্বার পেয়েছো তার থেকে একবার চলে যাবে আমি তাদেরকে হাসতে হাসতে বললাম বাবা এই বিচারটা আগে বোঝো যদি তুমি মঠে থাকো অবশ্যই আমার গুরুবর্গের কৃপা পাচ্ছ তুমি তারা কৃপা দেওয়ার জন্যই রয়েছে তারা কাঁদে কৃপা দেওয়ার জন্য চায় বৈষ্ণব স্বাভাবিকই করুণাময় তুমি প্রসাদ পাচ্ছ যে বিগ্রহ গুরুবর্গ প্রতিষ্ঠা করেছেন তুমি কীর্তনেও বসছো তুমি ধাম পরিক্রমা করছো কিন্তু তুমি এর সঙ্গে তুমি হিসাবের মধ্যে আনছো না যেসব অপরাধগুলো তুমি করছো মাইন্ড ইট বোঝা গেল যেসব অপরাধগুলো তুমি করছো সেগুলো তুমি আর হিসাবের মধ্যে আনছো না তুমি খালি বলছো আমি তো করেছি প্রসাদ পেয়েছি আমি তো হরিকথা শুনেছি সব করেছি কিন্তু ব্যাকগ্রাউন্ডে তোমার যে অপরাধগুলো ছিল সেগুলো তুমি জানো না আমি তাকে বললাম দেখো বাবা একশোটা কোয়েশ্চেন আছে তার মধ্যে তুমি যত যদি দেখা যায় পঞ্চাশটা কোশ্চেন একশোটা কোশ্চেনে তুমি অ্যান্সার দিয়েছো তার মধ্যে পঞ্চাশটা কোশ্চেনে তুমি রাইট অ্যান্সার দিয়েছো আর পঞ্চাশটা কোশ্চেনে তুমি রং অ্যান্সার দিয়েছো তাহলে পঞ্চাশ পেয়েছিল তুমি কিন্তু পঞ্চাশ মাইনাস পঞ্চাশ ফিফটি মাইনাস ফিফটি জিরো তখন তার মাথায় ঢুকলো পঞ্চাশ পেয়েছিল তুমি কি পঞ্চাশ থেকে পঞ্চাশটা কোয়েশ্চেন তুমি রং অ্যান্সার দিয়েছ তার জন্য ডিডাকশান অর্থাৎ বাদ দেওয়া হয়েছে ফিফটি মাইনাস ফিফটি অতএব জিরো সেই জন্য তোমার অবস্থা এরকম তুমি হিসাব করছো তুমি সারাদিনে ধাম পরিক্রমা করো মন্দির পরিক্রমা সবই করো তার সঙ্গে তুমি যে সমস্ত বৈষ্ণব অপরাধ করেছো যে সমস্ত সেবা অপরাধগুলো করছো সেইগুলো তোমার যে পজিটিভ পয়েন্ট তার থেকে বাদ যাচ্ছে তুমি সেটা হিসাবের মধ্যে আনতে পারছো না সেইগুলো বাদ দিয়ে দেখা যায় তোমার অবস্থাটা এত পুয়ার কন্ডিশন এই জন্য হয় অর্থাৎ তুমি দীর্ঘদিন রয়েছো কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর দেখা যায় তোমার যে প্রগ্রেস এটা নীল বা অল্প কি কারণ হয় যদি মহারাজ সত্যকে তুমি প্রতিষ্ঠা না করতে পারো শাস্ত্র বলছে তুমি শূদ্র তুমি যে বেশি গ্রহণ করে থাকো তুমি যদি সত্যকে না ধরতে পারো তাহলে তোমাকে শূদ্র বলা হবে আমি বলছি না ভাগবত সিদ্ধান্ত বলছি বলছেন ভাগবত সিদ্ধান্ত বলছেন ব্রাহ্মণে আর্যব সাক্ষাৎ ব্রাহ্মণে আর্যব সাক্ষাৎ শূদ্রে অনার্যব লক্ষণম ভাগবত শাস্ত্র বলছে বলছেন ব্রাহ্মণের লক্ষণ হলো সে সত্যকে প্রশয় করবে সত্যকে ছাড়বেই না আর শূদ্রের লক্ষণ হলো মুহূর্তে মুহূর্তে মিথ্যে কথা বলবে বিভিন্ন কারণে নিজের স্বার্থের জন্য মিথ্যে কথা বলে দেবে তাকে বলা হয় শূদ্র তার সংস্কার কর্ম হয় নাই তার সংস্কার কর্ম হয় নাই যদি বাস্তবিক সংস্কার কর্ম হতো তার যদি বাস্তবিক দীক্ষা হতো যেই কথাগুলো ব্যাখ্যা এই আগামীকালগুলোতে আগামী দিনগুলোতে শুনবেন বহুপাদের সিদ্ধান্ত কি তাতে বৈষ্ণব তো দূরের কথা আমি ব্রাহ্মণত্ব পর্যন্ত লাভ করতে পারবো না অ্যাটলিস্ট এই যে পৈতেগুলো দিয়েছেন সমাজের লোক ধিক্কার দিচ্ছে যে এরা পৈতে দিয়েছে কি জন পৈতে বহুপাদ এই জন্য দিয়েছিলেন কম করে পারমার্থিক ব্রাহ্মণত্ব এরা লাভ করুক পারমার্থিক ব্রাহ্মণত্ব লাভ করুক সত্যের প্রতি এদের নিষ্ঠা সত্যের প্রতি এদের নিষ্ঠা জাগ্রত হোক তাদের সত্যের প্রতি নিষ্ঠা জাগ্রত হোক তারা সত্যকে আঁকড়ে থাকুক তারা কম করে ব্রাহ্মণের কোয়ালিটি লাভ করুক নট দ্যাট সে কালকে দীক্ষা নিল আমার পূজারি নেই তুমি পূজারে ঢুকে যাও কখনোই এটা লাভ করা যাবে না পূজারি নেই আমার এই দীক্ষা নিচ্ছিস যা পূজা ঢুকে যা হবে না কে তুমি এত বোকা তুমি জানো না যে ব্যক্তিকে পূজায় ঢোকালে যে ব্যক্তিকে রান্নায় ঢুকালে তুমি কি তাকে ভক্তি দিয়েছো তুমি কি তাকে ট্রেনিং দিয়েছো সে কি রান্নাটা করবে সে কি রান্না করবে সে তো অপরাধ করছে সেই অপরাধের বস্তুগুলো মঠের মধ্যে যারা আছেন সবাইকে শেয়ার করতে হবে মঠে গোষ্ঠী ভজনের এইটি অ্যাডভান্টেজ যে গোষ্ঠী ভজনের যদি এরকম একটা মহাপুরুষ থাকেন সেই মহাপুরুষের যে কৃপা সেখানে তুমি পাবে তার ভজন বল আর যদি দেখা যায় যে সমস্ত ব্যক্তি ব্যবিচার করছেন সেবা অপরাধ করছেন রান্নাঘরে পূজার ঘরে বিভিন্ন জায়গায় সেইগুলো তোমাকেও শেয়ার করতে হবে তোমাকেও শেয়ার করতে হবে যেহেতু তুমি এইসব প্রসাদ পাচ্ছ পৌপাত একদিন চৈতন্য মাঠে সকালবেলা ভোরবেলা আরতির আগে পৌপাত সেখান থেকে ভক্তি বিজয় ভবন থেকে রুদ্রশ্বাসে ছুটে আসছেন দৌড়াতে দৌড়াতে আসছেন কোথায় যেখানে চৈতন্য মঠের বিগ্রহ আছে সেখানে বহুপাত কোথা থেকে আসছেন ভক্তি বিজয় ভবন ওই চৈতন্যমঠের ভেতরেই ওখান থেকে রুদ্রর সাথে দৌড়ে আসছেন এসে সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে মন্দিরের ভেতর ঢুকে গেলেন ভেতর ঢুকে গিয়ে পর্দাটা খুলে দিলেন দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে এরম চাপ দিয়ে তুললেন তলা থেকে অনেক পত্র বার করলেন অনেক চিঠি বার করে নিলেন ওই চিঠিগুলো হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে পূজারি একবারে ঘাম বেরোতে আরম্ভ করলো পূজারিকে বললেন এক্ষুনি তুমি এড়িয়ে যাও আউট বেরিয়ে চলে যাও তুমি এখান থেকে সেই পত্রগুলো অত্যন্ত নোংরা পত্র ছিল প্রপাত অন্তর্জামী গৌরাঙ্গ মহাপু বলে দিয়েছেন সেখান থেকে ছুটে এসে বিগ্রহকে চার দিয়ে ধরে বিগ্রহের তলা থেকে সে পত্রগুলো বার করলেন সেগুলোকে নিয়ে বললেন তুমি এখন বেরিয়ে যাও আমরা সবাইকে তাড়িয়ে দেবো এই কথা আমরা বলছি না আমরা ট্রিটমেন্ট করার জন্য এই গৌরী হসপিটাল খুলেছি কিন্তু যারা ট্রিটমেন্ট নেবে না যারা উল্টে যে সমস্ত আমাদের বিচারগুলো ছিল সেগুলোকে ধ্বংস করে দেবে তাদেরকে তুমি মঠে রেখে কি করবে তুমি দল বাড়াবে সেই কথা বলতে গিয়ে তো ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন এই কথাটা যে আমরা কিছু রজতম গুণ কিছু রজস্তম তারিত ব্যক্তির দ্বারা যে ধর্মীয় সংস্থা তুমি খুলছ তার মধ্যে তারা যে ব্যবিচার করবে তার দ্বারা জড়জগতের লোক ধিক্কার দেবে থুতু দেবে কিছু রজস্তম তারিত ব্যক্তির দ্বারা যে ধর্মীয় সংস্থা সংগঠিত হয় তাতে কোনোদিন সমাজের মঙ্গল হয় না নিজের মঙ্গল হয় না তার দ্বারা জগতের লোক নিষ্ঠীবন ত্যাগ করবে এইসব বিচারগুলো ভক্তিমের ঠাকুর দেখিয়েছেন সেই জন্য আমাদের এখনও যদি সাবধান হওয়ার দায়িত্ব আছে quality and quantity can not persist together যদি কোয়ালিটি চান তাহলে কোয়ান্টিটির সঙ্গে আপনাকে কম্প্রোমাইজ করলে চলবে না আর যদি কোয়ান্টিটি চান কোয়ালিটি কখনো পাবেন না এই কারণেই সেল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলেছেন যে আমার জীবনে আমি শিষ্য কোনোদিন করি না কিন্তু প্রভুপাত জোর করে তার শক্তি বলে তার যে সংস্কার আছে গুরুকে সন্তুষ্ট করে নিয়েছিলেন নরোত্তম ঠাকুর এইভাবে নিজের অপ্রাকৃত সেবা ইচ্ছা সেবার দ্বারা লোকনাথ গোসাইয়ের কৃপা নিয়েছিলেন এইসব বিচারগুলো আপনাদের কান খুলে শুনে নিতে হবে তা নাহলে যখন তখন আপনারা ভুল কথা শুনবেন আপনাদের ভুল পথে যেতে হবে আপনাদের নাটক দেখতে হবে আমাদের সরস্বতী ঠাকুর জানিয়েছেন এসব কথা যে আমরা ভক্তিবিনোদ ধারা ভক্তিবিনোদ ধারা থেকে কখনো বিচ্যুত হব না ভক্তিবিনোদ ধারা এখনও আছে থাকবে বহুপাত বলেছেন ভক্তিবিনোদ ধারা কখনো অবরুদ্ধ হবে না এই ভক্তিবিনোদ ধারা কথা বলতে গিয়ে সেখানে যেসব কথা বলেছেন সেগুলো আগামী দিনগুলোতে শুনবেন আমরা ভক্তিবিনোদ ধারার নামে যদি আমরা ভক্তিবিনোদ ধারার নামে অন্য রাস্তায় প্রবিষ্ট হয়ে যাই তাহলে ভক্তিবিনোদ ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম সেই জন্য প্রভুপা জানাচ্ছেন এই যে আমাদের অকৈত্যব হরিকীর্তন হরিগাথা লেখা এই যে বাণীর যে প্রবাহ এই বাণীর স্রোতের মধ্যে বাণীর যে প্রবাহ সেখানে প্রভুপাত জানাচ্ছেন আমাদের এই অপ্রাকৃত রাজ্যের বাণী প্রবাহের মধ্যে আমাদের এই অপ্রাকৃত রাজ্যের বাণী প্রবাহের মধ্যে বাণী বৈভব বাণী প্রবাহের মধ্যে ভক্তিবিনোদ ধারাকে সর্বদা সঞ্জীবিত রাখতে হবে যদি তা না রাখতে পারেন তাহলে ভক্তিবিনোদ ধারার নামে আপনারা অভক্তি ধারায় চলে গিয়ে বেপথে চলে যাবেন এবং মনে মনে মন কলা খাবেন আমরা ভক্তি বিনোদ ধারা আছি আমরা গৌরীয় মঠে আছি কিন্তু কৃপা পাবেন সেই জন্য গৌরীয় মঠের কথা আলোচনা হোক তাতে অনেক কম লোক আসুক আমরা ভাঙা ঘরের মধ্যে আলোচনা করি সেখানেই যে কটা লোক আসবে সেটাই মঙ্গল হবে আমাদের অধিক লোকের প্রয়োজন নাই অপ্রাকৃত রাজ্যের এই কথাটা শুনে রাখতে হবে সেটা হচ্ছে যে এক্সাম্পল যে উদাহরণ আমি একটু আগে দিলাম সে উদাহরণে কি পেলে যেমন আমার ভজনের মাধ্যমে কিছু চেষ্টা করছি তার মধ্যে যে যে সুবিধেগুলো আমি পাচ্ছি তার সঙ্গে যে অপরাধগুলো করছি তার মধ্যে নেগেটিভ পয়েন্ট হচ্ছে আমি আগামী দিনগুলো কিছু কিছু বিশেষ করে সকালবেলা বলবো কেন ভাগবত কথা শুরু হয়ে যাবে সেখানে আলোচনা প্রসঙ্গে বলা হচ্ছিল যে পৌপা জানাচ্ছেন যে তথাকথিত দীক্ষা এবং বাস্তব দীক্ষা এক নয় প্রভুপা জানাচ্ছেন বাস্তব দীক্ষা গ্রহণ এবং তথাকথিত দীক্ষা গ্রহণ দুটো এক বস্তু নয় অপ্রাকৃত গুরু বৈষ্ণবের চরণে গুরুদেবের চরণ মানেই বৈষ্ণব চরণ অপ্রাকৃত গুরুদেবের শ্রীচরণে সর্বস্ব সমর্পণের মাধ্যমে ভালো করে শুনতে হবে ইউর অ্যাটেনশন প্লিজ সেখানে বলছেন অপ্রাকৃত গুরুচরণে বৈষ্ণব চরণে সর্বস্ব আত্ম সর্বস্ব সমর্পণের মাধ্যমে অর্থাৎ আত্মপাস্তবিক আত্মসমর্পণের মাধ্যমে দীক্ষা কার্য সম্পন্ন হতে পারে কিন্তু আংশিক যে আত্মসমর্পণ তার দ্বারা কখনোই দীক্ষা কার্য সম্পন্ন হয় না তাকে দীক্ষা বলা যায় না তার দ্বারা এই জনসমাজের দীক্ষা কার্য সম্পন্ন হয়নি বলে জেনে নিতে হবে দীক্ষা হয়েছে অথচ দিব্যজ্ঞান হয়নি অজ্ঞান অন্ধকারে পড়ে রয়েছে হাউ ইজ দ্যাট পসিবল তার দীক্ষা হয়েছে অথচ অপ্রাকৃত জ্ঞান হয় নাই দিব্যজ্ঞান হয় নাই গুরু বৈষ্ণবের প্রতি কোনো অপ্রাকৃত বুদ্ধি নাই জড়বুদ্ধি রয়েছে এটা দীক্ষা বলে প্রভুপাত স্বীকার করেন নাই সেখানে বলছেন আংশিক আদান প্রদানের মাধ্যমে যে দীক্ষা কার্য সম্পন্ন হয় তার দ্বারা বাস্তবিক দীক্ষা হয় না তার দ্বারা কিছু স্বীকৃতি মাত্র সঞ্চয় হতে পারে স্বীকৃতি দীক্ষাকার্য হয়নি স্বীকৃতি মাত্র সঞ্চয় হবে এইসব কথা শুনলে মাথায় বাজ ভেঙে পড়বে কিন্তু শুনতে হবে সেখানে আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম শ্রী প্রহ্লাদ মহারাজের মতো মহাবাদান্য সত্যি তিনি জগতের যত পতিত জীব আছেন সেই রজস্তম তারিত জীব তাদের জন্য নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছেন হে নৃসিংহদেব দয়া করে এদেরকে কৃপা করলে তাহলে যথেষ্ট কৃপা হবে এদেরকে করুণা করুন গৌরীয় মঠের বিচারটাও এই জগতের যে সমস্ত সংস্থা আছে ধর্মীয় সংস্থা তারা এই অকর্তব্য সত্য কথার কীর্তন করছেন না একটু চেপে কীর্তন করছেন সেই কথাগুলো মঠ বদ্ধজীবের কাছে কীর্তন করে তাদের যদি অপরাধ না থাকে তো চলে আসবে অপরাধ থাকলে তারা আসতে পারবে না তারা অনেক দিন মঠে থাকলেও যদি অপরাধ করে তাহলে এই অকর্তব্য হরিকতার দ্বারাও তাদের বিশেষ মঙ্গল হবে না পৌপাত বলছেন পৌপাত জানাচ্ছেন যদি বহুত প্রচুর পরিমাণে বৈষ্ণব অপরাধ থাকে বিভিন্ন অপরাধ থাকে তাহলে তেজিয়ান গুরু বৈষ্ণবের কাছে হরিকথা শোনার পরেও তাদের বিশেষ মঙ্গল নাও হতে পারে অপ্রাকৃত গুরু বৈষ্ণবের কাছে হরিকথা শুনেও দেখা গেল বিশেষ মঙ্গল হচ্ছে না কারণ কি বলছেন তাতে জানি অপরাধ আছয়ে প্রচুর এই জন্য বহুপাত জানিয়েছেন এই বদ্ধজীবগুলো তাদের এই ডিনামাইট হরিকথারূপ হরিকথারূপ ডিনামাইট চার্জ করো পৌপা জানিয়েছেন হরিকথারূপ ডিনামাইট চার্জ করো চার্জ করতে করতে বিশ্বনাথ চক্রবর্তী এসব ব্যাখ্যা করেছেন বজ্র প্রলেপ হৃদয়ের বজ্র প্রলেপ প্রস্তর প্রলেপ কর্দম প্রলেপ ধুলি প্রলেপ এইসব কথা বিশ্বনাথ চক্রবর্তী আলোচনা করেছেন কিন্তু আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি কোথায় এইসব আলোচনা হচ্ছে কোথায় এইসব আলোচনা হচ্ছে কে করছে আমাকে একটা দেখান কোনো জায়গায় এসব আলোচনা হচ্ছে না যদি হয়ে থাকে অল্প হয়তো কয়েকজন নিশ্চয়ই করছেন অল্প এই সব আলোচনা হওয়া দরকার এর দ্বারা বদ্ধজীবকে আস্তে আস্তে তুলে আনতে হবে তারপর তারা যদি কৃপা সেই যদি যজন থাকে তার কৃপা সঞ্চার করতে পারে আর সে যদি নিতে পারে সে অবশ্যই আজ না হলেও কালকে বাস্তবিক ভজনে প্রবিষ্ট হতে পারে এটা পসিবিলিটি আছে সম্ভাবনা আছে কিন্তু চিরকাল যদি একই অবস্থায় পড়ে থাকবো এটা কোনো বুদ্ধিমানের কাজ কথা হলো না আপনাদেরকে এগিয়ে যেতে হবে এটা ভজনের যারা সাধক তাদের প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করতে আমি কত এগিয়েছি আজকে অধিক আলোচনা না করে আমি শব্দব্রহ্ম এবং শব্দ সামান্য কিছু আলোচনা করে আমি ভাগবতের মহিমা কিছু কীর্তন করব আজকে বাকি কালকে পরশু হবে তারপর বাস্তবিক ভাগবত থেকে আলোচনা শুরু হবে